এদের তো তাই মনে হয় সুধা ছানিয়া কেবা ও সুধা ঢেলেছে গো হেমতি স্বামীর চিকন দেহা অঞ্জন গঞ্জিয়া কেবা খঞ্জন বসাইল রে চাঁদ নিগাড়ি কইল থেহা সে থেহা নিগাড়িকে কেবা মুখানি বানালো রে জবা নিগাড়িয়া কইল গণ্ড ডিম্বফল জিনি কেবা ওষ্ঠ গড়ল রে ভুজ জিনিয়া করি শুণ্ড কম্বু জিনিয়া কেবা কণ্ঠ বনাইল রে

মৃগসুন্দরীগণের ভাষায় মর্মের ভাষায় গোবিন্দ রূপ আদলি উপরে কেবা কদলি রূপিল রে ওই সন হেরি উরু যুগ আর অঙ্গুলি উপরে কেবা দর্পণ বসাইল রে চণ্ডীদাস দেখে যুগ যুগ জনম অবধি আমার রূপ নেহার নয়ন নাতি উচ্ছ্বসিত মাধুর্যের সিন্ধু গোপীগণের নয়ন সকলেই সাঁতার কেটে পার পায় না এরূপের সিন্ধুটি এই জন্য বললেন তুমি একবার যদি দেখিয়ে বা কোনো রকমে না দেখিয়ে চুপে চাপে যদি ঘরে চলে যাও তাহলে আমাদের এই দুর্গতি হয় না কিন্তু একবার নয় বারবার বারবার দেখিয়ে তোমার বড় শ্যামসুন্দর বলছেন তাহলে আর কি করব বিধাতারি দোষ আমাকে কেন যে এইরকম করে সৃষ্টি করলো তো তোমরা তো একটু মনটাকে স্থির করে নিতে পারো তার উত্তরে বলছেন বলছেন তথঞ্চিত বিচার ভরেন সম্বরিতুম বিশ্বমান শ্যাপি তৈশ্য মুহু রুদ্ভটিকরণম একটু বিচারপূর্বক তো মনটা তোমরা ঠিক করে নিতে পারো কিন্তু চঞ্চলা হলে তো চলে না অনেক বিচার করেছে বিচার করতে গেলে আবার বেশি চেপে ধরে এই ভাব বুকে নিয়ে শ্রীমন মহাপ্রভু কুর্মাকৃতি অনুভবের পর যখন মতি নামক সঞ্চারের উদয় হলো তখন বললেন আর তাকে না এই শেষ হরি কৃষ্ণ কথা অধন্য কহ অন্য কথা ধন্য যাতে কৃষ্ণের হয় বিস্মরণ যখনই ভুলতে চাইলেন আবার শতগুণী বর্ধিত কহিতেই হইল স্মৃতি চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি সখীকে কহে হইয়া বিস্মিতে যারে চাহি ছাড়িতে সেই সুই আছে চিতে কোনো মতে না পারি ভুলিতে রাধা ভাবির স্বভাবান কৃষ্ণে করায় কামক জ্ঞান কামক জ্ঞানী ত্রাস হইলেছে কহে যে জগত মারে সে পশিল অন্তর এই বইরে না দেয় পাথর আর এই কামোদয় বেলা গোস্বামী পাদ বললেন কামোদয় বেলা এই সময় আবার ওই রূপের দরকার বিচার করতে গেলে এই এই সময়ের রূপটি যে আকর্ষণ সে পূর্ব রাগবতী রাধারানী ওই বিচার মুখে সেই তীর্থটি পালন করলেন অদ্ভুত রূপে আমাদের বিদগ্ধ মাধব নাটকে শ্রী গোস্বাই পাদ পূর্ণমাসী রাধার প্রেম পরীক্ষা পূর্ণমাসী দেবী রাধারানীর প্রেম পরীক্ষার্থে বলছেন যে তুমি যে কৃষ্ণ সঙ্গ কামনা করো তিনি তো কমলা লালিত স্বরূপ সবাই জানে তোমরা বারবার বলে থাকো সুতরাং তুমি একটা সাধারণ গোপালিকা বা গোয়ালিনী হয়ে সেই কমলা লালিত চরণ শ্যাম শ্যামসুন্দরকে পাওয়ার জন্য কামনা করো দেবকে ভুলে যাও তার উপরে অনুরাগ ছেড়ে দাও সাধারণ নয় পূর্ণমাসী দেবীর বাণী কেউ একটু এদিক ওদিক করতে পারবে রাধারানী বলছে সবার যখন শিরধার্য তখন আমারও শিরধার্য ময়া নির্বন্ধাত মূল বিজয়িনী রাগ পরিহিত হে দেবী এই বৃন্দাবনের মধ্যে আপনার যে বাণী সে বাণী সকলের শিরধার্য নির্বিচারে তখন আমারও নির্বিচারই ছিল ভাই আমি তুমি বলছো মুরারির প্রতি অনুরাগ ছেড়ে দিতে আমি অনুরাগ ছেড়ে দিলাম পূর্ণমাসী দিয়ে বললেন যাক বাঁচা গেল অনুরাগ ছেড়ে দিলে সর্বতভাবে বাঁচা গেল এরপর তুমিও সুস্থ হয়ে থাকবে আমরাও সুস্থ হয়ে থাকবো বললেন না না প্রথয় পরমাশিস্ততি মীমাং একটা আমাকে আশীর্বাদ দিতে হবে তার বিনিময়ে বলছেন বলো কি আশীর্বাদ একটা কেন যটি ইচ্ছা আশীর্বাদ নাও সতী সহাগিনী হয়ে সতীগণের প্রাণ স্বরূপা হয়ে সৌন্দর্য মাধুর্য সারা আলোকিত করে শতায় হয়ে তুমি বৃন্দাবনে জীবিত থাকো উনি বললেন শতায় নয় এখনই মরার আশীর্বাদ চাচ্ছে এই মাত্র যেন মরে যায় মরার আশীর্বাদ কেউ চায় না মরার আশীর্বাদ চাই এই জন্য আপনি বললেন যে এই দেহে কৃষ্ণ সেবা হওয়ার সম্ভাবনা নেই সুতরাং যে দেহে কৃষ্ণ সেবা হবে না সেই দেহকে ক্ষণকাল রাখতে ইচ্ছা করি না মোরে কি করবে মোরে একটা যেন ভ্রমরি হয়ে যায় ভ্রমরি হয়ে জন্মাবেন কন্যমাসী দেবীকে বলছেন প্রতিদিন দেখতে পাই উত্তর গোষ্ঠী যখন শ্যাম সুন্দর ফিরে আসেন তখন সখাগণ বনফুল তুলে মালা গেঁথে গলায় পরিয়ে দেয় সেই মালার সৌরভে আকৃষ্ট হয়ে আসে রাশি রাশি সমস্ত ভ্রমর সেই ভ্রমরের সঙ্গে আমি যোগদান করি ভ্রমরই হয়ে মুখামদ গার গ্রহিল মতিরৈব হি যত প্রদোষারম্ভে শ্যান বিমল বনমালা মধু করি মুখামদুদ গার তার শ্রীমুখের আমদুদ গারে বনমালাটি সুবাসিত এই জন্য সব ভিঙ্গগুলি সেইখানে আমোদে আকৃষ্ট হয়ে সেই ফুলের সৌরভ আস্বাদন করে তার মধ্যে যোগ দেব গোবিন্দ মাধুরী যৎকিঞ্চিত মুখামদুদ গারটি ভ্রমরী হয়ে তার সাধন হবে কিন্তু যে দেহে কৃষ্ণ সেবা হবে হবে না সে দেওয়া রাখতে চান না এই যে রূপটির বর্ণনা করছেন দিন পরীক্ষায় নিল কুন্তলেই সেই রূপটির কোথায় রাধারানী বলেছেন পূর্ণমাসী দেবী বলেছিলেন তুমি ভুলে যাও এই কথা বলতে বলতে মূর্ছিত হয়ে গেল রাধারানী মূর্ছা এসে গেল কি শাখা বলছেন কি সর্বনাশ কি করলেন দেবী আপনি পূর্ণমাসী দেবী হাহাকার করছেন ও পরিহাস করতে গিয়ে কি সর্বনাশ হলো কানের কাছে বলছে রাধে নানা পরিহাস করেছি পরিহাস করেছি শ্যাম সুন্দর তোমার বিরহে সেই প্রকার মিশ হচ্ছেন দিন দিন মুরলিতে তোমার নাম ভাবিগণকে আহ্বান করতে গিয়ে তোমার নাম উচ্চারণ করছেন তুমি পাবে পাবে তখন ধীরে ধীরে সন্ধ্যা এলো সুতরাং বলছেন যদি বিচারের দ্বারা যদি মনটিকে সম্বরণ করতে যাই তখন আবার মূল উল্টো হয়ে যায় তো মনসি স্মরণ যচ্ছসি গোস্বামীপাদ ব্যাখ্যাতে বলছেন বলছেন এই যে স্মর একে তো মনসিজ বলা হয় সুতরাং মনসিজ মানে মনেই জন্মায় তো মনেই যখন জন্মায় মনেই তার স্থান তখন আবার ব্রজসুন্দরীগণ কেন বলছেন যে মনসি যচ্ছসি স্মরণ যচ্ছসি ও তো মনেই জন্মায় স্মরণ যচ্ছসি বললেই তো হতো মনসি শব্দটা দেওয়ার তো কোনো মানে হয় না আপনি পা দিয়ে হাঁটেন এই কথা কেউ বলে হাঁটেন বললে পা দিয়েই হাঁটতে হয় অন্য অঙ্গ দিয়ে হাঁটা যায় না কিন্তু তেমনি মনসি স্মরণ যচ্ছসি ও তো মনেই উদ্ভূত হয় মন ছাড়া অন্য অঙ্গে তো হয় না মনসি এই জন্য বলছেন যে এইটি বলে মনস্মৃতি স্মরস্য অত্যন্ত মন ব্যাপকত্তম অপ্রতি কার্যত্বঞ্চ দর্শিতম এই যে স্মর এর অত্যন্ত ব্যাপকতা এবং অপ্রতি কার্যত্ব দর্শন করা হলো এটি হচ্ছে ব্রজগোপিকার প্রেম প্রেম ঐব গুপ রামানাং কাম ইত্যগমত প্রথাং ইত্যুদ্ধবাদ পেতং বাঞ্ছন্তি ভগবত প্রিয়া রামানন্দ রায়ের নিকটে প্রভু জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভু সাধ্যত হ্যাঁ, রামানন্দ মহাপ্রভুর ইচ্ছা বুঝে একটা সার্বজন জনীন আলোচনার পথ নিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত না রায় রামানন্দ প্রেম ভক্তি স্তরে গেলেন ততক্ষণ প্রভু সবকে বাহ্য বাহ্য সব আসলে জীবের স্বরূপের সঙ্গে এগুলির কোনো সম্পর্ক যখন প্রেম ভক্তির কথা বললেন তখন প্রভু বললেন এহ হয় কিন্তু সেই প্রেম ভক্তি কোন একটা সম্বন্ধকে নিয়ে আত্মসত্তা পায় বাৎসল্য মধুর তখন তারপর যখন জিজ্ঞাসা করছেন তখন রামানন্দ রায় বললেন দায়িত্ব ভক্তির কথা প্রভু সেখানেও বললেন এহ হয় তখন রায় রামানন্দ বললেন এ মনে হবে না প্রভুকে অন্য জায়গায় না নিয়ে একেবারে এরপর বৃন্দাবনে নিয়ে যাবে এখানে নির্মল ঐশ্বর্য জ্ঞান গন্ধশূন্য মধু প্রেম সেই রসরাজ্যে নিয়ে এলেন প্রভুর মনটিকে সক্ষ ভাবের কথা বলে আর বৃন্দাবনের সক্ষের দৃষ্টান্ত দিলেন যেমনি বৃন্দাবনের সক্ষের দৃষ্টান্ত দিয়েছেন প্রভু তেমনি বলে উঠেছেন এহত্তম আগে কহ সত্যি রাম রায় যে প্রেম ভগবানের রখিল ভগবত্তাকে ভুলিয়ে ভক্ত এবং ভগবানের প্রাণ দুটিকে যেন এক ছাঁচে ঢালাই করে দিয়েছে সেখানে ছোট বড় ভাব নেই সেখানে উচ্চ নিচ কোনো ভেদ নেই প্রেম যেন সমগ্র ব্যবধান ঘুচিয়ে ভক্ত এবং ভগবানকে রসের স্রোতে অসীমের দিকে বয়ে নিয়ে চলছে বাস্তবিক এই যে প্রেমের কথা তুমি বললে উত্তম জিনিস আগে কর তখন রাম রায় বৃন্দাবনেরই বাৎসল্য প্রেমের কথা বললে এ আবার সেইরূপ মধুরতা বা প্রাণে প্রাণে এক তো আছেই শেষ পর্যন্ত যার নামে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কল্যাণ হয় বা শুভ হয় সেই ভগবানের অকল্যাণ বা অমঙ্গল আশঙ্কায় বাঁধ বেঁধে দেওয়া পর্যন্ত অন্যের কথা দূরে থাকে মহাপ্রভু আরো চমৎকৃত হলেন সানন্দে সেই প্রকারে উত্তম বলে আর প্রসঙ্গ ভূয়সী প্রশংসা করলেন এবং বললেন আগে কহ আর তখনই বললেন আগে কহ রাম রায় চলে গেলেন এদের মধুর ভাব কান্তা প্রেম সর্বসাহিত্য সাহ যেমন অন্যান্য সমস্ত প্রেমের দৃষ্টান্ত দিয়েছেন তেমনি দৃষ্টান্ত দিলেন দৃষ্টান্ত দিয়ে প্রভুর মুখের দিয়ে তাকাচ্ছে মানে দৃষ্টান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রভু একটা জিজ্ঞাসা করেছে এ পর্যন্ত যত আলোচনা পর পর থামেননি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা রামরায় থামলেন দেখছেন কিচ্ছু বলছেন যেন শ্রী অভিষ্ট বস্তুকে প্রাপ্ত হয়েছেন নীরবে নয়ন যুগল সজল ঢল ঢল অঙ্গে কদম্ব কেশরীর মতো পুলক ছলাছলা নেত্রে রাম রায়ের মুখের দিয়ে তাকাচ্ছেন আমাদের কবি কর্ণপুর বলছেন যে যেন ফণিনি যেন ফোনা তুলে সাপুরিয়ার মোহন গান শোনে তেমনি নির্নিমেষ নয়নে চেয়া রামানন্দ রায় মনে মনে ভাবলেন এই অভিষ্টতা অতএব এখন বলার সময় পাচ্ছেন কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয় কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয় কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম প্রভু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম প্রভু কিচ্ছু বলছে না আমরা বলছেন পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয় এক দুই গণনে পঞ্চ পর্যন্ত বাড় হয় সাদা সাদাধিক্য বাড়ে প্রতি রসে শান্ত দাস্য সক্ষ বাৎসল্যের গুণ মধুরেতে বইছে অতি পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে এই প্রেমার বস কৃষ্ণ বলে একটা শ্লোক বলছেন সঙ্গে সঙ্গে কৃষ্ণের উক্তি মই ভক্তি হিভূতা নাম অমৃতত্বা কল্পতে দৃষ্টা যদাসীন মধ্যে হুম ভবতী নাম মদাপন লোকটি বলে মুখের দিকে তাকাচ্ছে ইচ্ছুক একভাবে প্রভু বসে আছে আমরা বলার সুযোগ পাচ্ছি কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে কিন্তু এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে অতএব ইনি কৃষ্ণ কয়ে ভাগ নপারে নিরবদ্য সংযোজন শ্লোকটি উল্লেখ করলেন তখনও কিচ্ছু বলছেন আর একটি দিক রামানন্দ রায় দেখাচ্ছেন কবিতার যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের পূজ্য ব্রজদেবী সঙ্গে তার বারোয় মাধুর্য তাসামাবীর পুচ্ছরি স্মমান মুখাম্বুজ পিতাম্বরধর শ্রবী সাক্ষাৎ ব্রজ সুন্দরী গুণের নিকটে আরো এই রূপে চরম ছিল মহাপ্রভু তখন ধীরে ধীরে কণ্ঠ গদগদ কণ্ঠ রুদ্ধ হয়েছিল সানন্দ চমৎকারে বলছেন প্রভু কহে এই সাধ্যা বুধি সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগে কিছু পায় তখন বলছেন কৃপা করি কহ যদি আগে কিছু পায় মানে রাধার প্রেমটি জিজ্ঞাসা করছে যখন রাধা রাধারানী উৎকর্ষ করে দিলেন রাম রায় তখন আর কোনো সাধ্য তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা নেই বললেন তা শেষ হয়ে গেল অন্যদিকে চলে গেলে তোমার কৃপাতেই সাধ্য শ্রদ্ধাবধি সুনিশ্চয় তোমার কৃপাতে ইহা জানিল নিশ্চয় অতএব কৃষ্ণের স্বরূপ স্বরূপ প্রেম কোন তত্তর অষ্টম তত্তর চলে গেলেন অন্যদিকে এদিকটা শেষ হয়ে সুতরাং প্রেমের চরম পর্যায় এইটিকে এইটি এদের স্মরণ এই জন্য শ্রীকৃষ্ণ দিচ্ছেন এই কথা বলছেন তুমি বারবার আমাদের হৃদয়ে ওটা দাও এই জন্যই তুমি দিই এই বীর শব্দে গোস্বামী পাদ বললেন যে একটা সামর্থ্য দেখাচ্ছেন সব প্রণয় একটা রোষও আছে একটা প্রণয় রোষও এদের মধ্যে আছে বলছেন হে বীর তত্রৈব তম বীরত্তম ন তু অন্যত্র এটি সপ্রণয় রোষনার মধ্যে নিতম প্রণয়ের সহিত একটা রোষময় নর্ম আছে বললেন এই জন্যই তুমি বীর এই যে বারবার আমাদের হৃদয়ে এই যে গ্রহণ করছো তুমি স্মরকে কন্দর্পকে এই জন্যই তুমি বীর আমাদের সুজীব গোস্বামী পাত এই কথা কেউ বলেননি উনি একা বলেছেন এই শ্লোকের যে নীল শব্দটি আছে নীল ও কুন্তল কুন্তল তো নীলই হয় এই জন্য নীল শব্দটিকে উনি শ্রীকৃষ্ণের সম্বোধন রূপে গ্রহণ করলেন বৃহৎক্রম চন্দ্র টিকা এবং বলছেন হে নীল নিতরাং ইলয়তি প্রেরয়তি ইতি নীল ইল ধাতু প্রেরণার্থে বললেন সেই স্মরকে তুমি নিতরাং অর্থাৎ বিশেষ রূপে প্রেরণ করো এই জন্যই তুমি নীল শ্রীপাদ বল্লভাচার্য এই বনরুহারণ শব্দটিকে নিয়ে একটি অপূর্ব মধুর পাক্ষা প্রকাশ করে উনি জলধোয়ানম তো বলেছেন এর পূর্বে জলধারণম চারু দর্শয় বলেছেন বদন কমল কিন্তু এখন বলছেন বনরুহান জলরুহানম বললেই তো ভালো হয় বনরুহানম কেন কমল তো জলেই ও তো বিকশিত হয় কিন্তু জলরুহানম না বলে এখানে বলছেন বনরুহান শ্রীপাদ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন বনরুহানম শব্দ যে বলেছেন তার ভিতরে একটি বিশেষ তাৎপর্য অভিব্যক্ত হয়েছে যে তোমার যখন ওই উত্তর গোষ্ঠে মুখখানা আমরা দেখতে পাই তখন বনের সারা ছবিগুলো তোমার মুখের মধ্যে আমাদের মনে এসে যায় বনে বন্যবিহারের ছবি যেন তোমার মুখমণ্ডলে স্পষ্ট এবং প্রাণটা আরো অধীর হয়ে যায় যেহেতু আমরা আমাদের তোমার সঙ্গে বিহারের ইচ্ছা বনেই গৃহে তো নয় যুমায়া গোপীগণকে এই ভাবটি দিয়েই এদের প্রেমকে সর্বোচ্চ স্তরে উঠিয়ে দিয়েছে নিত্যকাল নিজের আনন্দিনী শক্তি কিন্তু গৃহে মিলিত হবার উপায় নেই ভবিষ্যে গোপীগণের রূপবতী ভাবে যোগমায়া করিবেন আপন প্রভাবে আমিও না জানি তাহা না জানি গোপীগণ দোহা রূপে গুণে দোহা নিত্য হরে ধর্ম ছাড়ির আগে দুহে করায় মিলন কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন ভূবাহ্য মানত্ব প্রচ্ছন্ন কামত এই প্রকৃত ভাবটি দিয়ে প্রচ্ছন্ন কামত্ব এনে দিয়েছে সুতরাং বনরুহারণম বলতে বনের কমল আমাদের আকাঙ্ক্ষা হয় এই বস্তুকে বনে পেতে বনেই তো এদের পাওয়া গৃহে তো পাওয়া নয় ভাগবত আমরা দেখতে পাই সত্যভামা মহারণী হয়ে গেলেন ব্রজ সুন্দরীগণের প্রতি ইচ্ছা করলেন আশ্চর্য তাদের রতি হচ্ছে সমঞ্জসা আর এদের রতি হচ্ছে সমর্থা একদিন রুক্মিণীর নিকট সঙ্গে মারণী হয়েছিলেন রুক্মিণীকে ভগবান দিয়েছিলেন পারিজাত এই জন্য কিন্তু যখন ব্রজের ভাবটি দেখলেন ব্রজের মাধুর্যে গোবিন্দের মুগ্ধতা তখন রুক্মিণী দেবী সত্যভামা একটু রুষ্ট হয়ে গেলে রুক্মিণী দেবী তাকে উপদেশ করেছিল বলেন বোন আমাদের আমাদের মধ্যে আমাদের মান হতে পারে কিন্তু ব্রজগোপিকার সঙ্গে তো আমাদের মান হওয়ার কোনো প্রসঙ্গ নেই রাজরানীর সঙ্গে কখনো একটা গৃহের যে কিং করি একটা দাসী সে কখনো রাজরানীর সঙ্গে মাৎসর্য করে কখনো মানিনি হয় না হওয়ার কোনো প্রসঙ্গ নেই তার কারণ আমরা তো বিবাহিতা আমাদের তো গৃহের মধ্যে মিলন এবং সেবা বিবাহিতা স্ত্রী স্বামীর উপরে যদি তার প্রেম নাও থাকে ভালোবাসা তবু তার সে তার সেবা করতে বাধ্য কি করবে না করে উপায় নেই করতে তো হবে সবাই করছে সুতরাং এই প্রকার সম্বন্ধাত্মিকা আমাদের যে প্রেম সে প্রেমে গোপী প্রেমের যে জাতি সে জাতি কোনো কোনো অংশেই এর সঙ্গে মিল খাবে না দেখো ওরা তো এক প্রথমে কৃষ্ণ সেবার জন্য শ্রীকৃষ্ণের সুখের জন্য সমস্ত দেহ গেহ আত্মীয় স্বজন বেদ ধর্ম লোক ধর্ম সব ত্যাগ অনুরাগে প্রবল আকর্ষণে সেখানে অনুরাগ ছাড়া আর কিচ্ছু নেই অনুরাগের আকর্ষণে এই সমস্ত তাদের লোক ধর্ম বেদ ধর্ম ইত্যাদি বাধা দূর দূরান্তরে তারা অপসারিত করে দিয়েছে এবং তাদের মিলন মাধুরী হয় সেই বৃন্দাবনের বনে বনে গোবিন্দ বংশীনাথ করেন বংশীনাথের সর্বত্যাগ করে এত চারদিকে বাধা কিন্তু সব বাধা বিপত্তিকে লঙ্ঘন করে গোপী সেইখানে ছুটে যায় অনুরাগের প্রবল আকর্ষণ আর সেই কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন সেই মিলনের যে কি চমৎকারিতা দেবীগণ আমরা ভাবতেও পারব না তা আমাদের ধারণায় আসবে না সেই মিলনে কি চমৎকারিতা দিয়ে গোবিন্দ সেবা হয় কোনো সময় বা গোবিন্দের সংকেতে তারাই সংকেত পুঞ্জ বিচার করে থাকেন গোবিন্দ সেই প্রকার নিশুতি রাত্রে গহন অরণ্যের মধ্যে ঘন অন্ধকারে অভিসার করে আর কি উৎকণ্ঠায় তাদের সঙ্গে মিলিত হন সে উৎকণ্ঠার কি দৃষ্টান্ত বা তুলনা জগতে আছে সুতরাং দেবীগণ না না তাদের সম্বন্ধে মানে নেওয়া উচিত হয়নি আমাদের সেই বস্তু ধ্যানে ধেয় কিন্তু পাওয়ার আমাদের কোনোদিন পায় <laughs> কিন্তু উনি মানলেন না উনি মানাগারে প্রবেশ করলেন উত্তম মহাশয় বলে দিলেন বলেন প্রভু আপনি যখন ব্রজের ভাবটি প্রকাশ করলেন তখন রুক্মিণী দেবী এই সব কথা বললেন কিন্তু উনি না শুনে আর সত্যহামা দেবী মা নাগারে প্রবেশ করেছে ভগবান তখনই বলছেন মূর্খের কন্যা তো রাজা মূর্খ তো ওর কন্যা মূর্খ ছাড়া আর কি হবে তার কারণ ওই মনে নিয়ে যে এত কাণ্ড কারখানা করেছি কৃষ্ণের সঙ্গে সুতরাং মূর্খের কন্যাকে ডাক কৃষ্ণের কথা শুনে যেমন একটি দাসী যে বলেছে কৃষ্ণ তোমাকে ডাকছে সঙ্গে সঙ্গে মান গেল আর কত ব্রজে গোপীগণের মান রসে দিলাম এই স্থানের মান ওখানে আর কি মান চলো বলতেই গেল লজ্জা আছে ভয় আছে স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে আছে উনি গন্ধ পেয়েছেন তার অঙ্গগন্ধ বুঝলেন যে এসে তখন বলছেন মূর্খের কন্যা সত্রা সত্রাজিতি রুক্মিণীর সঙ্গে যেমন অভিমান করলে সেই প্রকার গণের সঙ্গে মান কি আশ্চর্য আমি তোমার দিব্য দিয়ে বলছি যদি এই ব্রজবাসী যে কোনো একটা প্রাণী যদি সুখী হয় তাহলে এই মাত্র সারা এই যদুপুর যদুকুলের সকলকে আমি এই মুহূর্তে ত্যাগ গোপীগণ্য বৃন্দাবনের একটা প্রাণী যদি সুখী হয় আমি গেলে তো তোমার দিব্য দিয়ে বলছি গোস্বামীপাল টিকাতে লিখছেন প্রিয়জনেরই দিব্য দেওয়া যদি কোনো জায়গায় দিব্য দিতে হয় তো প্রিয়জনেরই দেওয়া হয় তো এই জন্য শুদ্ধ আমাদের প্রতি প্রিয়টা দেখাচ্ছেন তোমরা প্রিয় বটে কিন্তু বৃন্দাবনের একটা ক্ষুদ্র প্রাণী সুখী হলে তোমাদের অনায়াসে আমি সকলকে ত্যাগ করতে পারি এতে কোনো সন্দেহ নেই সত্যহামা আমাদেরই বলেননি কিছু উনি নিজেই বলছেন যদি বলো তাহলে কেন আছে তারা যেহেতু তোমার বিরোহে কানছি তুমি কেন আছো চলে যাও বললেন আছি এই জন্য আমি ভাবতে পারছি না যে যারা আমার অদর্শনে একটা নিমিষকে নিমিষটা বিধাতাকে সাপ দেয় একটা নিমিষের ব্যবধান যাদের একটা যুগের মতো অতীত হয় এই এতদিন যে তাদেরকে ছেড়ে আছি তারা আমাকে পেয়ে সুখী হবে কি দুঃখী হবে তা বুঝতে পারবে আমার মনে হয় অগ্নিদাহ ব্যক্তির উপরে যদি জল ঢেলে দেওয়া যায় তাহলে যেন সারা দেহে ক্ষত হয়ে যায় তেমনি হয়তো তারা মরেই যাবে এই জন্য যায়নি অগ্নিদাহ ব্যক্তি চিকিৎসা আগুন দিয়ে আগুনে পুড়ে গেলে দেখবেন পায়ের তলায় চিকিৎসক আগুন দিয়ে দেয় অতি উপকার তো সেই প্রকার তারা যে বিরহ অনলে এত পুড়েছে যে আমি এই বিরহরূপ অনল তাপ দিয়ে তাদেরকে চিকিৎসা করছি এইখানে থেকে তোমাদেরকে তো আমি বিয়ে করিনি বিয়ে আর কি করব যারা আমাকে বৃন্দাবনে ভালোবেসেছে সেই ভালোবাসা যার হৃদয় ভরা সে আবার তোমাদেরকে বিয়ে করবে বিয়েটিকেই অস্বীকার করে দিলেন একেবারে এতগুলো ষোলো হাজার মহিষীর বিয়ে হলো তাদের পুত্র সন্তান আদি হলো কিন্তু আর বিয়েটিকে অস্বীকার সম্বন্ধটা অস্বীকার করছে যদি বলো যে তাহলে কেন তুমি আমাদের ষোলো হাজার দিয়ে ষোলো হাজারের সঙ্গে পরিণয় করেছ তার কারণ অন্য ছিল রুক্মিণী দেবী চিঠি দিলেন তার প্রাণ রক্ষার জন্য তা হলে তার রক্ষা না করলে আগুনে পড়ে যাবেন আমি প্রাণ রক্ষা করেছি তা কিন্তু প্রাণ রক্ষা করেছি যখন তাকে হরণ করে আনলাম তখন তো আর কাকে দেব তখন তাকে দেখে আমার বৃন্দাবনে গোপীগণের কথা যখন গোপীগণের কথা মনে হলো তখন কাত্যায়নী সেবা আনা ষোলো হাজার একশো আট কুমারী তারা আমাকে উপাসনা করেছিলেন আমিও গুনে গুনে এই ষোলো হাজার একশো আট মহিষীকে নিজের কাছে জন্য রেখেছি মনে করি তারাই আমার কাছে রয়েছে তোমরা তাদের স্মৃতি বহন করে আমার মিলন হয় তোমাদের সঙ্গে তাদেরকে ভুলে নয় তাদের স্মৃতি নিয়ে তোমাদের সঙ্গে নয় এই ব্রজমা ब्रजमा ব্রজমাধুরীদের প্রেম রুক্মিণী দেবী ও সব শুনছেন বললেন আমি বলেছিলাম তখনই ওকে যে ওদের সঙ্গে তুমি আমার সঙ্গে মান করলে বেশ ভালো কিন্তু ওদের সঙ্গে মানের আমাদের সে জাতীয় প্রেমই নয় আমাদের সঙ্গে মান হয় এখন কথা শুনো আমার সবার থেকে বৃদ্ধ ছেলে সে কি মিছে কথা বলবে আবে সে বলে যাচ্ছে কেউ কোনো বলেনি বৃন্দাবন রসে চিত্রটা আবিষ্কার আমার বৃদ্ধ ছেলে এসে কি মিথ্যা কথা বলবে কে ব্রহ্মা বলেছিলেন না এ সাংঘু শনিবাস নাম তো ভগবান কিং দেবরাত এটি তুমি এদিকে কি দেবে ভাবতে পারি না কি দেবে ঠিকই বলেছে কি দিতে পারি আমি আমার দেওয়ার মতো কিছু নেই দেখো না সেখানে আমি বৃক্ষলতাকে পর্যন্ত প্রেম দিয়েছিলাম কিন্তু আমি দিয়েছিলাম কি তাদের সান্নিধ্য আমাকে এইরূপ রসময় করে চলেছিল তা না হলে সেই আমি তো আছি কিন্তু তোমাদের বলি বাজাবার এখানে আমার শুনবেই বাকি এমনকি সেখানে লীলাগুলিও আমার বর্ণনার কোনো উপায় নেই কারণ পারি না তবে একজন পারবেন তার নাম হচ্ছে শ্রী শ্রী মুনি তার কাছে সারা বিশ্ব আস্বাদন করবেন আমার সেই প্রজলীলা সেই আশ্চর্য লীলা সেই পরম পরাকাষ্ঠাময় প্রেম বনরুহানন ব্যাখ্যাকার বললেন বনির কথা মনে হয় বনি তোমার সঙ্গে আমাদের নির্জন মধুর মিলন

এই শ্লোকের অর্থ জানে নেকালা স্বরূপ হ্যাঁ, মহাপ্রভু প্রেমের সিন্ধু কিন্তু একটা সাধারণ নায়ক নায়িকার শ্লোকটা কেন পাঠ করছেন কাব্য প্রকাশের থেকে স্বরূপ জানেন কেন পাঠ সেই অনুসারে রসের আস্বাদন দেন দৈবাদ আমাদের শ্রীরূপ গোস্বামী গিয়েছেন প্রভুর দর্শনের জন্য নীলাচলে প্রভুর মুখে সেই শ্লোক শুনলেন মনে করেছেন কি একটি শ্লোক লিখে এই শ্লোকের অনুরূপ তাল পাতায় লিখে চালে গুঁজে রেখেছেন হরিদাসের কুটিরে এরূপ সনাতন স্থিতি শ্রীমান মহাপ্রভু তিনি প্রত্যেক দিন হরিদাসকে দর্শন দিয়া তাঁর দর্শন করার জন্য গমন করেন ওরাও জগন্নাথ মন্দিরে আসেন না গম্ভীরাতেও আসেন না সনাতন আর ঠাকুর করি ডাকে প্রভু যেমনি গিয়েছেন বসেছেন গোস্বামী গিয়েছেন স্নান করতে দেখছেন হৃদয় চরণ বন্দনা করলেন প্রভু দেখছেন একটা কি লেখা গুঁজা আছে সেই পাতা থেকে নিলেন স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথা হংসারাধা রাধা তদিদম উভয় সঙ্গম সুখম তথাপন্ত খেলান মধুর মুরলী পঞ্চম জুষে মনমি কালিন্দি পুলিন বিপিনায়তি সেই আমি সেই তুমি সেই নবসঙ্গম তথাপি আমার মন হরি বৃন্দাবন সেই কালিন্দী পুলিন সেই কালিন্দির পুলিনের যে কুঞ্জকুটি সেই কুঞ্জকুটিরে আমার মনটিকে টানছে এখানেও তো কৃষ্ণের মিলন কুরুক্ষেত্রে উদ্দীপন হয় বলদেব আছেন সুভদ্রা আছেন রাজারানী দর্শন করলেন যে সূর্য উপর আগে বললেন সেই তুমি সেই আমি সেই নবসঙ্গম কিন্তু তথাপি আমার মন হরে বৃন্দাবন বৃন্দাবনে উদয় করা হওয়া আপন চরম এই এই উহারম এই বনে বনেই তাদের বিহার বনে না হলে রসের আস্বাদন নেই বনে এসে দর্শন পেয়েছিলেন বিরহকালে আমাদের শ্রী উদ্ধব মহাশয় গোবিন্দ বললেন অন্য কারো কথা বললেন না বললেন উদ্ধব যাচ্ছ মাতা পিতাকে সান্ত্বনা দেবে আর আমার রজ গোপীগণকে সান্ত্বনা দেবে বাস সখার কথা বলেননি সখাকে বলবে না কারণ সখা এমন একটা বিশ্রম ভাব তাদের যে আমাদেরকে কৃষ্ণ ছাড়তেই পারে না এই জন্য স্ফূর্তিতে সবসময় কৃষ্ণকে দেখেন তাদেরকে যদি বলা হয় যে তোমরা কৃষ্ণ বিরোহে কাতর কিছু সান্ত্বনা দাও তো ওরা ঘাবড়ে যাবে তখন মনে হবে এ কি কৃষ্ণ তো আমাদের সঙ্গে রোজই আছে খেলা বলছি ওদিকে কিছু বলবে না ওরা ঠিক আছে উৎকণ্ঠাময়ী প্রীতি মা বাবার আর উৎকণ্ঠাময়ী প্রীতি গোপী সেখানেও আমার অহরহ স্ফূর্তি হচ্ছে কিন্তু তারা মানে না সুতরাং তাদেরকে তুমি সান্ত্বনা দেবে বুঝিয়ে আসবে সারা রাত তো সান্ত্বনা দিলেন মাতা যশোদানন্দ মহারাজকে সান্ত্বনা দিলেন না সান্ত্বনা পেলেন

স্নান করে আবার মালাটা পড়লেন মানে যে জায়গায় যাব এটা থাকা দরকার এটা একটা শক্তি প্রভু নিজের হাতে দিয়েছে জিজ্ঞাসা করছেন আচ্ছা কৃষ্ণ প্রিয়া কোথায় পরদেশি মানুষ আপনি পাগল হয়েছেন এখানে আবার কে কৃষ্ণ প্রিয়া কৃষ্ণের তো এখানে বিয়েই হয়নি সত্যি তো কৃষ্ণের তো এখানে বিয়ে হয়নি এখানে আর কে কৃষ্ণ প্রিয়া ও আমার ভুল হলো না না বলছি কি এখানে কোনো কন্যাগণ বা কোনো রমণীগণ কি কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসেন বলেন কি রমণী কেন এখানে তো সবাই কৃষ্ণকে কোটি কোটি গুণে প্রাণের থেকে কোটি গুণে ভালোবাসেন রমণী কি তবে হ্যাঁ কতগুলো রমণী শ্রীকৃষ্ণ যেদিন গেলেন মথুরায় সেই দিনের থেকে বনেই রয়ে গিয়েছে ওরা আর গিয়ে ফেরে এই কৃষ্ণ খুঁজতে খুঁজতে যে বনে দেখা তাদের দর্শন করে একবারে বিস্ময় আনন্দ সাগরে উদ্ভব নিমজ্জিত হয়ে গেলেন কি দেখলাম কৃষ্ণ বিরোহী এইরকম মূর্তি হয় ছিন্নমলিন নানা বর্ণের বাস পরিধান করেছেন কেসগুলি আলুলায়িত হয়ে আছে মুখকমল শুষ্ক হয়ে গিয়েছে কণ্ঠদেশ কণ্ঠের ভিতর নাসার থেকে যে নিঃশ্বাস বেরোচ্ছে তাতে অধর বিদলিত হয়েছে মুখের ভিতরটা খুব শুষ্ক আর চারদিকে চারদিকে যেমন দাবানোর জন্য যেন হরিণী প্রাণের জন্য চারদিকে চঞ্চল নয়নে তাকায় সেরূপ তাকায় এদিকে উদ্ধব মহাশয় দেখে আর এমন বিস্ময় সে নিবিষ্ট হয়ে গেলেন ভাবতে পারেননি যে কৃষ্ণ বিরোহে কারো এরকম দশা আশ্চর্য বিচিত্র আর যে কথাগুলি শুনলেন এই জন্যই তো তাঁদের চরণ রাজি অভিষিক্ত হওয়ার জন্য তিনগুল মজন্ম প্রার্থনা করে গেলেন আর বললেন বলে গেলেন কেউ যেন মনে না করেন যে এরা বনচরি বনবাস করেন বলে এদের উপরে কোনো হওয়াতা জ্ঞান না করেন কোটি কোটি যুগে নরকের থেকে তাদের আর রক্ষা নেই নামক মহাভাব এরা বৃন্দাবনে বিচরণ করেন কিন্তু বৃন্দাবন যেখানে আমার মতো ব্যক্তি তৃণগুল মহে জন্মাতে প্রার্থনা করে সেই স্থানে এরা বিচরণ করে থাকেন সেই বৃন্দাবনের বনে এদের বিহার এই জন্যে জলরুহান না বলে বনরুহান বলে কথাটি উল্লেখ করেছেন আর এই যে যচ্ছসী শব্দ বলা হলো আমাদের ব্যাখ্যাকার বলছেন এই জায়গায় লীলা নিত্যতা সূচনা করা যচ্ছসী বর্তমান প্রয়োগ নিত্য এইভাবে তাদের মনে মিলন এবং পরকীয় ভাবে মিলনটা নিত্য এই নিত্যতা আছে জিম্বুস্বামীপাদের আসল বাক্যের মর্ম বুঝতে না পেরে আর কেউ কেউ ভ্রান্ত ধারণা পোষণ করেন বলেন যতদিন পর্যন্ত এই প্রকট লীলা ততদিন পর্যন্ত এই পরকীয় ভাব তারপরে আর পরকীয় ভাব সুতরাং উপাসনাটা পরকীয় ভাবে হবে প্রাপ্তি তো ওখানে আপনি পাবেন না পরকীয় ভাব সুতরাং ওখানে প্রাপ্তিটা সুখিয়াই তাহলে আর সাধন এবং সাধ্যের একতা থাকে না তবে হ্যাঁ জীব গোস্বামীপাদ লিখেছেন স্থানে স্থায়ী রচনী টিকাতেও লিখেছেন যে প্রবটকাল মাত্র স্থায়ী আর তিনি গোপাল চম্পুতে লিখেছেন স্থানে স্থানে লিখেছেন লেখার একটা কারণ ছিল এমনি লেখেননি তখন বৈষ্ণব সমাজে এই নিয়ে এমন একটা বিভ্রাট আরম্ভ হয়েছিল গৌরীয় বৈষ্ণব সমাজ আর থাকবে না এমন অবস্থা তখন সম্প্রদায় রক্ষার খাতিরে লিখতে হয় নিজেই দিয়ে দিয়েছেন একটা কারিকা এত বড় মহাপ্রভু বললেন লঙ্ঘন করেছিলেন তখন উনি বললেন যে স্বামী মানে না তাকে বিশ্বার ভিতরে গণনা করা প্রভু কহে স্বামী নাহি মানে যে এই যেমন বিশ্বার ভিতরে তারই করি এই জন্য আমাদের গোস্বামীপাদ যত টিকা লিখেছে যেখানে যেখানে যত টিকা লিখেছে প্রথমেই বলেছেন স্বামীপাদের অধনামতা আস্বাদন করে যাচ্ছে লিখেছেন এই কথাগুলি আছে পুনঃপুন এই কথা উল্লেখ করেছে কিন্তু সাইপাদের ব্যাখ্যায় স্থানে মায়াবাদ তাহলে দেখা যায় কেন শ্রীধর স্বামীর টিকায় স্থানে স্থানে মায়াবাদের পোষণ কেন দেখা যায় তখন ভারতে এত মায়াবাদী বিশেষ করে দাক্ষিণাত্যে যেখানে স্বামী টিকা লিখছেন তিনি দেখলেন যে ভাগবত এমন একটা জিনিস ভাগবতেই দেখেছেন ব্যাস মুনি যে আত্মারা মুনিগণকে আকর্ষণ করে কৃষ্ণের গুণ ওরা তো ভজন করবে না আমি যদি লোকবাহার মানে চারের মতো ভাগবতের টিকায় স্থানে স্থানে মায়াবাদের কথা দিয়ে রাখি তাহলে তারা মনে করবে ভাগবতী তো আমাদের কোথাও আছে তখন ভাগবত পড়বে যেমনি পড়বে তেমনি বস্তুগুলি তারা পড়বে লোকবাহারের মতো স্থানে স্থানে দিয়ে দেবে তেমনি শ্রীজীবের গুলো লোকবাহার ওদিককে ভুলিয়ে দেওয়ার জন্য কারণ তারা ঘোর তোর বিবাদ আরম্ভ করেছে সিজিব গোস্বাইপাদ নিজেই প্রত্যেকটা নিত্যতা উল্লেখ করেছেন ভগবত সন্দর্ভে নিজেই আর এত বড় রসময় লীলা তার নিত্যতা নেই যেখানে ভগবান বলছেন নপারে হাম নিরবদ্ধ সংযুক্ত সাধু কীর্তন বিবুধায় সাপিপ জামা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংদৃষ্ট তদ্ব প্রতিজাতি প্রতিজাতু সাধুনা শ্রী উদ্যম মহাতে লিখেছেন শ্রুতিভীর বিনিজ্ঞা এই কথা বলেছে এইখানে লঘুত শুনে টিকা শ্রীজীবের দেখলেন পরিষ্কার করে লিখেছেন লীলা এই লীলা সুতরাং দ্বারা এইরূপ মনের যে পরকীয় ভাবে রসময়ী লীলা এখানেও সেখানেও সর্বত্রই লীলা নিত্যতা বৃন্দাবনে রয়েছে পরকীয় ভাবে নিত্যতা সূচনা করা আমাদের গোসাইপাদ বলেন এই যে দুটি শ্লোকের আগের শ্লোকটি আর এই শ্লোকটি এই দুইটি শ্লোকে কোথাও বললেন গোপীগণ যে নিত্যং এব অস্মত অভীষ্ট অপ্রৈত্যাপি গচ্ছসি তৈ অস্মাকং মনস্নেহম এব তুমি রোজেই এসো মুখখানা আমাদের সেই উত্তর গোষ্ঠে দেখাও সারাদিন কিভাবে বিরোধে আমরা কাটি সন্ধ্যার সময় মুখ মুখখানা এমনভাবে দেখাও মনে হয় আজ নিশ্চয়ই তোমার কৃপা লাভ করবো আমরা আজ আমাদের সঙ্গে তোমার মিলন হবে এমনভাবে মুক্তি দেখাও কিন্তু কিছুই হয় শেষকালে তুমি আমাদের তো মিলন দাও না কোনোদিন আমাদের মনোবাসনা না পূরণ করেই চলে যাও তথাপি আমাদের মন তো তোমার উপরে স্নিগ্ধ হয়ে আছে কোনোদিন তো উদাসীন নয় দেখো তুমি যে যে বেদনা অন্তরে তুমি জাগাও সেই যে বেদনা ওটা তোমারই দেওয়া এখানে কোনো মদন নেই প্রাকৃত নবীন মদন তিনি স্বয়ং সহজে মধুরতর লাবণ্য আমি তো অপার শ্রীমন মদন গোপাল রূপেন দেয়াপি শ্রী বৃন্দাবন তিনি হচ্ছেন অপ্রাকৃত নবীন মদন ব্রজে আর কোন মদন সুতরাং নিজ বিষয়ক অভিলাষ নিজেই জাগাচ্ছে তার সেবার তার সঙ্গে মিলনের তুমি নিজের অভিলাষটি জাগাও কিন্তু মিলন তো দাও না আর আমাদের কিন্তু আগাগোড়া তোমার উপরে সব স্নেহময় ব্যবহার আজও তুমি সুরে আমাদেরকে এখানে আকর্ষণ করে আনলে এনে প্রথমে কি আশ্বাস দিয়ে তুমি আমাদের মিলন মাধুরী আস্থাপন করালে আর দেখতে দেখতে বিদ্যুতের মতো সঙ্গে সঙ্গে আনাও সুতরাং এখন বুঝতে পারছি যে আমাদের যত ব্যবহার সব স্নেহময় আর তোমার যত ব্যবহার সব তাপত্রময় এই দুইটি শ্লোক এটিও জানা গেল এদের প্রণয়ের রুটি প্রণয়ের রসের যে আমাদের যত ব্যবহার সব স্নেহময় আগাগোড়া আর তোমার যা ব্যবহার সব তাপট্যময় এটা বুঝতে পারো এই প্রকারে সমাপন করলেন তারপরে পরবর্তী শ্লোকে শ্রী ব্রজ সুন্দরীগণ পাঁচ চরণে যে প্রার্থনা জানিয়েছেন श्री श्री राधा गोपीनाथ पहले आगामी काल पंकजा ময়াবিহন সার শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে সর্বলীলা মুকুটমণি শ্রী শ্রী রাসলীলার গোপী গীতি নামক একত্রিশ অধ্যায়ে ত্রয়োদশ সংখ্যক শ্লোকে রাস বক্তা ভগবান শ্রীপাদ বাদরাণী নিরহ কাতরা ব্রজ সুন্দরী গণিত আর্চিময়ী উক্তির অনুবাদ করতে গিয়ে বললেন প্রণত কামদং পদ্মজার্চিতং ধরণী মণ্ডনম ধেয়মাপদী চরণপঙ্কজম নমন নস্তনে সর্পয়াধিহন ব্রজসুন্দরীগণ তাদের প্রাণপ্রেষ্ঠ শ্যাম সুন্দরের চরণে প্রার্থনা বাণী জ্ঞাপন করতে গিয়ে বললেন হে রমন হে আধিহন মনপীড়া নাশক প্রণত কামদম প্রণতজনের অভীষ্টপ্রদ পদ্মজার চিতং पद्मज ब्रह्मा कर्तृक अर्चित धरणी मंडनम ये धरणी साक्षात अलंकार स्वरूप ध्येय आपदी आपदी ध्येयम अर्थात विपद समय ध्येय बा ध्यान योग्य संतमं ध्यान काले परम सुखदायक ते चरण पंकजम ते तब चरण पंकजं এইরূপ গুণ বিশিষ্ট তোমার চরণ কমল নস্মাকং স্তনিসু অর্পয় আমাদের হৃদয়ে তুমি তোমার চরণ কমল অর্পণ করো পূর্ব শ্লোকে ব্রজসুন্দরীগণ শ্রী শ্রী শ্যাম সুন্দরীর চরণে প্রার্থনা বাণী জ্ঞাপন করতে গিয়ে বলেছেন যে তুমি দিবাবসানে কামোদয় বেলায় গধূলি লগ্নে তোমার ওই পরম সুন্দর বদনখানি দেখিয়ে আর আমাদের হৃদয়ে দুর্বার কামনা নল জাগিয়ে থাকবে সুতরাং সাইপাদ এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় বললেন অতএব আমাদের যে তোমাকে প্রাপ্তির জন্য হৃদয়ে দুর্বার লালসা এবং তোমার বিরহান হলে আমাদের যে মনপ্রাণে এই জ্বালা এটি তো তুমি সৃষ্টি করেছ সুতরাং এই জ্বালার যখন তুমি নিজের স্রষ্টা তখন তোমাকেই এই জ্বালার উপশম করতে হবে এইখানে বাক্যা ভূমিকায় আমাদের শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ একটি মূল্যবান কথা বলেছে বললেন পূর্বং অবর্ণিত শ্রীকৃষ্ণস্য তাসু পূর্বরাগ শ্রী মুনীন্দ্রেণ স্পষ্টীকৃত তাসু তদীয় রাগস্য আভিরনুভূয় মানতয়া বর্ণনেন এব মহারসাবহত্বাতিথিকেয় কথাটির মর্ম হচ্ছে এই যে শ্রীপাদ সুকমুনি তিনি ব্রজসুন্দরীগণীর পূর্বরাগ প্রথমে বর্ণনা করেছেন রূপ গোস্বামীপাদ বলেন হ্যাঁ কৃষ্ণ এবং এই পরম ভগব গণের পরস্পরের পূর্বর আগে গণের পূর্বর আগেই আগে বলতে হবে অপি মাধব রাগস্য প্রাথম্যে সম্ভবত্বপি আদু রাগ মৃগাক্ষিনাং প্রোক্তা সাত চারুতাধিকা পূর্বরাগের ভূমি হচ্ছে নায়ক নায়িকার মিলনে পূর্বে যে অনুরাগময়ী রতি তাকে পূর্বরাগ বলা পূর্বরাগে নায়ক নায়িকার যে পারস্পরিক রতি তার মধ্যে আগে নায়কের প্রাকৃত জগতে প্রাকৃত নায়ক নায়িকার আগে নায়কের পূর্বরাগ অভিব্যক্ত হয় নায়িকার লজ্জা ধৈর্য ইত্যাদি রাধিককে পরে হয় নায়কের পরে কিন্তু ওখানে তা নয় প্রেমের রাজ্য ওটা এই জন্য ব্রজ সুন্দরী গণ সমস্ত প্রেমিক গণির শ্রেষ্ঠ ভূমিতে তাই তাদের বিশাল বিপুল উৎকণ্ঠা তাঁদের ধৈর্য লজ্জাদিকে গ্রাস করে দেয় এই জন্য এদের পূর্বর আগে আগে অভিব্যক্ত হয় গোসাই পাদ বললেন বেশ ভালো কিন্তু মুনি শ্রী সুকদেব তিনি পনেরো অধ্যায়ের শেষে ব্রজসুন্দরীগণের পূর্বরাগ সংক্ষেপে বললেন তারপর একুশ অধ্যায় পুরো বেনুগীত বাইশ অধ্যায়টা পুরো কাত্যায়নি সেবা কিন্তু তারপরে তো এইভাবে শ্রীকৃষ্ণের পূর্বরাগ বলা উচিত ছিল শ্রীকৃষ্ণের পূর্বরাগ তেমন হবে বললেন না পরেই হোক কিন্তু ব্রজসুন্দরীগণের পূর্বরাগ যেভাবে বর্ণনা করলেন শ্রীকৃষ্ণের পূর্বরাগ বললেন না কেন যখন রাস আরম্ভ করেন তখন একটা অপি শব্দে উল্লেখ করে দেন ভগবান অপি তারাত্রি অপি শব্দটি মাত্র দিলেন আর কিচ্ছু নেই সুতরাং এদের এদের পূর্ব পূর্বরাগকে বিস্তৃত রূপে বর্ণনা করে এইরূপ সংক্ষিপ্ত ভাবে কেন বললেন সুকুনি গোস্বামী পাল বললেন সুকুনি দেখলেন বিচার করে যে এই যে ব্রজসুন্দরী ব্রজসুন্দরীগণের পূর্বরাগ আমি বলেছি মাধবের পূর্বরাগটা বলব তার কারণ এই মাধবের সৌন্দর্য মাধুর্যে ব্রজসুন্দরী গণের চিত্ত বিক্ষুব্ধ হয়েছে এটা তো তারা রাসে নিজেই বারবার বলবেন সুতরাং মাধবের পূর্বরাগ তাদের হৃদয়ে কি প্রকার যে কার্যশীল বা ক্রিয়াশীল হয়েছে এটা ব্রজ সুন্দরী যত জানেন তত কি আমরা জানি এই জন্য বলেন নদের উক্তিতে বলবো তাহলে সেটি সরস হবে মধুর হবে সকলের হৃদয় গ্রাহী এই জন্য প্রহসিতম প্রিয় ইত্যাদি শ্লোকে এর পূর্বে পূর্ব রাগ উল্লেখ করেছেন মাধবের পূর্বরাগ এর আশ্রী মুখে এখন এই শ্লোকে বলছেন যে দেখো আমাদের যে কামনা নল এই কামনা নল তুমি আমাদের হৃদয়ে জাগিয়েছ সুতরাং এই নির্বাপন তোমাকেই করতে হবে তুমি আমাদের বুকে তোমার ওই সুশীতল চরণ কমল অর্পণ করো সাইপাদ বললেন কেন এর পূর্বেও তো সপ্তম শ্লোকে বলেছেন একই কথা প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচরানুগম শ্রীনিকেতনং হনিফনার্পিতং তে পদাম্বুজং তৃণুকুচেষু ন কৃন্দ্রিচ্ছয়ম এ কথা তো সপ্তম শ্লোকে বলা হয়েছে তাহলে এটি তো পুনরুক্তি হলো বললেন না এদের যে বিশাল বিরহ ব্যাকুলতা এই ব্যাকুলতায় একটা কথাকে পুনঃ পুনঃ বললেও সেটি পুনরুক্তি দোষনীয় না হয়ে পরম শোভনীয় হবে এদের এদের আকুলতাটিকে দেখিয়ে দেবে না যা বলছেন বারবার সব ভুলে যাচ্ছে প্রেমের আবেশে কি বলেছি সব ভুলে যাচ্ছে সুতরাং আকুলতাময়ী উক্তি গণের এই শ্লোকে এবং পরবর্তী শ্লোকে যদিও এর পূর্বে দুটি প্রার্থনা জানিয়েছেন সপ্তম অষ্টম শ্লোকে কৃষ্ণের সুশীতল চরণ বিরহ ব্যাধি নাশের জন্য বুকে ধারণ করার প্রার্থনা আর শ্রীকৃষ্ণের অধরামৃত প্রার্থনা এই শ্লোকে পরবর্তী শ্লোকে যে আরেকবার বলেছেন এটা পরম রসাব হয়েছে অতি শোভনীয় হয়েছে তাঁদের আর্তিময়ী ব্যাকুলতাকে সূচনা করেছে দ্বিতীয়ত বৈশিষ্ট্য আছে তার থেকে শ্রী সনাতন বৈশিষ্ট্যটি দেখাতে গিয়ে লিখলেন বললেন সেখানে ব্যাধিনাশের কথা বলা হয়েছে এখানে আধিনাশের কথা বলা হয়েছে সেখানে যে বললেন তুমি তোমার চরণ কমল আমাদের পক্ষে অর্পণ করো কি জন্য বলেছেন দৈন্যের আবেগে কৃষ্ণ অতি দুর্লভ বলে মনে হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গ অতি কষ্টে কৃষ্ণ যেন বলেছেন যে তোমাদেরকে একবার মুখটা না হয় দেখাব বললেন যখন আমাদেরকে একবার এসে তোমার মুখখানা দেখাবে তখন এত বুকে জ্বালা তোমার বিরহ জ্বালা এত প্রলেপ ঔষধের মতো চরণটা বুকে দিয়ে চলে যেও দৈন্যের পূর্বে এইভাবে প্রার্থনা ব্যাধিনাশের জন্য প্রার্থনা করেছেন প্রলেপ ঔষধের মতো আর এখানে বলছেন আধি হন সম্বোধন করছেন আধি হন ব্যাধি এবং আধিতে ভেদ আছে ব্যাধির তাপ হলো দেহে আর আধির তাপ হলো মনে মনোপীড়াকে আদি বলা যায় সুতরাং ব্যাধি এবং আদি এক নয় পাল বলেন এখানে যে প্রার্থনাটি জানাচ্ছেন এটি হে আধিহন বলে সম্বোধন করছেন পূর্ব শ্লোকে যে আধি অর্থাৎ তুমি তোমার এই মুখখানা দেখে আমাদের ভিতরে যে মনসিজকে প্রেরণ করেছ তোমার চরণ কমল দিয়ে সেই মনোপীড়াকে নাশ খালি কেবল চরণ কমলটি অর্পণ করতে বলছেন আর কামনা আছে সেটা কিন্তু এই আভিয়ন শব্দের ভিতরে লুকিয়ে আছে রসিকজন বৃদ্ধি কামনা আছে এখানের মতো কেবল চরণটা দিয়ে চলে যাও তা বলছে চরণটা বুকে দিয়ে আমাদের মনপীড়া নাশ করতে হবে দেহের পীড়ার মধ্যে মুস্তাহিপাত বলেন এই বৈশিষ্ট্য বল্লভাচার্য মহাশয় একটা বৈশিষ্ট্য দেখিয়েছেন তার টিকায় হ্যাঁ, উনি বললেন সেখানে তো চরণের পাপ নাশ করেছেন আর এখানে চরণের মাহাত্ম বর্ণনা করেছেন সুতরাং প্রথমেই বলছেন কি সম্বোধন করছেন হে রমন হে আদিহন আদিহান যে সম্বোধনটি করেছেন তার তো আমরা আস্বাদনী বললাম মনোপীড়া নাশ করতে হবে অতএব হৃদয়ে চরণটি দিয়ে আরো কিছু কামনা রয়েছে আমাদের ভাবে মিলন দান করে আমাদের হৃদয়ের কামনা পূর্ণ করতে হবে রমণ বলে সম্বোধন করছেন কৃষ্ণ যদি বলেন কেন বলেন যেহেতু তুমি রমণ তিনি তো আমাদের রমন কত কত পূর্বর আগে মনের অভিলাষ ব্যক্ত করেছ আর সাক্ষাৎ মাসিস্তুরে আকর্ষণ করেছ এবং এই কিছুক্ষণ আগে কি অপূর্ব ইন্দ্রজালির মতো মিলনানন্দ দান করে বিদ্যুতের মতো সঙ্গে সঙ্গে আড়াল হয়েছে কি জ্বালা দেহ মন জ্বলে যায় অতএব আমাদের সঙ্গে মিলিত যখন হয়েছ হে রমণ এত লালসা বাড়িয়ে দিয়েছ দেখা দিয়ে তুমি সেই লালসার পরিপূর্তি বিধান আমাদের গোস্বাই পাল বললেন যখন সুগমনি সেই গুণপ্রবাহ যাদের না আসল অন্তর্গৃহের উত্থা এই কথা বললেন তখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণং বিদু পরমকান্তং তাসাং কৃষ্ণকে তারা পরম কান্ত বলেই জানতেন নতু ব্রহ্মতয়ামনি কৃষ্ণকে তারা কান্ত বলে রমন বলে জানতেন ব্রহ্ম বলে জানেননি ভগবান বলে তাহলে তাদের গুণপ্রবাহ না আসলো কি করে সঙ্গে সঙ্গে উল্লেখ করলেন বললেন মহারাজ আপনি ভুলে যাচ্ছেন